মনস্তাত্ত্বিক সম্পর্ক যদি তৈরি করতে হয় আমাদের মানসিক সম্পর্ক তৈরি করতে হয় আবেগঘন সম্পর্ক তৈরি করতে হয় তাহলে আমাদের করণীয় কি আমরা সেক্ষেত্রে প্রথম যে মূলনীতির কথা বলেছি তা হচ্ছে তাদেরকে আদর করা দ্বিতীয় মূলনীতির কথা বলেছি যে তাদের সাথে খেলাধুলা করা তাদের সাথে হাসি ঠাট্টা বা আমোদ প্রমোদ করা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা এখানে কথা বলছিলাম গত পর্বে আমরা বলেছি যে হয়ত আনাস রাজি আল্লাহ তালানহুর ছোট ভাই আবু আমায় রাজি আল্লাহ তালানহু তার ছোট একটি খেলার একটা পাখি ছিল ওই পাখিটি যখন মারা যায় তখন রসুলাম তার সাথে কিভাবে আনন্দ করেছিলেন তার সাথে আমোদ করেছিলেন সেই বিষয়টি এখানে আমরা আলোচনা করেছি আনাসরদি আল্লাহ তিনি বর্ণনা করছেন ইমাম তিরমিজি এবং ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন যে রসুলাম কখনো কখনো তাকে লক্ষ্য করে বলতেন ইয়াদ আল উজুনাইন হে দুই কানের মালিক আচ্ছা আমাদের কার দুই কান নেই তো এভাবে রসুলাম প্রত্যেকেরই তো দোকান আছে কিন্তু স্পেসিফিক্যালি তাকে এটা বলতেন তার সাথে একটু তামাশা করার জন্য তার সাথে একটু আমোদ করার জন্য তাকে একটু খুশি করার জন্য রাসুল ইসলাম তার সাথে মজাহ করতেন তিন নম্বরে আমরা এখানে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যেমন এখানে আমরা দেখি আনাসাদি আল্লাহ তার আরেকটি কথা বলছেন যে রাসুলাম কখনো কখনো আমাকে এমন কোনো এমন কোনো সবজি এর নামে ডাকতেন যে সবজিটি আমি পছন্দ করি যেমন ধরুন হয়তো বা আপনি শিম পছন্দ করেন আরেকজন হতে পারে যে টমেটো পছন্দ করে কেউ হয়তো বা অন্য কোনো সবজি পছন্দ করে তিনি একটি সবজি পছন্দ করতেন ওই সবজি কে সামনে রেখে রাসুল ইসলাম তাকে একটি উপনাম দিলেন এভাবে তিনি তার সাথে মজা করতেন তিনি রাসুল তো তারপরেও কিন্তু শিশুদের সাথে তিনি মজা করতে কখনো তিনি দ্বিধাদ্বন্দ্ব করতেন না তিনি শিশুদের সাথে মজা করতেন কারণ তিনি জানতেন যে এদের যে একটি হার্ট আছে এদের যে একটা ইমোশনাল যে কর্ড অফ দেয়ার হার্ট আছে সেগুলোকে নাড়া দেওয়া সেগুলোকে স্পর্শ করা তাদের সাথে যে বন্ধন তৈরি করতে হলে তাদের সাথে এই আবেগ বা তাদের যে অনুভূতি অনুভূতিকে নাড়া দেওয়া দরকার এ রাসুল ইসলাম অত্যন্ত সফলতার সাথে এই কাজটি করতেন ইমাম বখাই রহমাল্লাহ বর্ণনা করছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ থেকে যে লাম্মা কাদিমা রাসুল্লাহ সাল্লাম মাক্কা রাসুল ইসলাম যখন মক্কায় আগমন করলেন এটি আমরা জানি এটি ফতে মক্কা অথবা বিদায় হজের কথা তিনি বলছেন শিশুরা রাসুল্লাহ সাল আলী আসসালামকে স্বাগত জানালো তারপর তিনি বললেন যে ফাহামিলা ওয়াহিদান বাইনা ইয়াদেহি ওয়া আখারা খালফাহু তখন ইসলাম তাদের এই বনু মুতালেবের যে শিশুরা এই শিশুদের একজনকে তিনি তার সামনে তিনি নিলেন এবং আরেকজনকে তিনি তার পিছনে নিলেন অর্থাৎ সেই সামনে এবং পিছনে নেয়া মানে হচ্ছে তার যে বাহন যে বাহনে চড়ে তার যে উট উটে চড়ে তিনি এসেছেন সেই উটের সামনে তিনি একজনকে নিলেন পিছনে আরেকজনকে নিলেন এবনে আব্বাস রদি আল্লাহ তালাহ তিনি বলছেন যে একই প্রায় একই ধরনের আলোচনা তিনি বলছেন যে আন্না উসামাতা কান রাদিফান নবী সাল্লাহমিন আরাফা ইলা মুজদালিফা যে রাসুল আসলাম হজের সময় এই এই এই একই সফরে হতে পারে যে তিনি যখন আরাফা থেকে মুজদালিফার দিকে যাচ্ছিলেন তখন উসামা বিন জায়দ রদি আল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পিছনে বসেছিলেন আর যখন রাসুল্লাহ সাল্লাম মুজদালিফা থেকে মিনায় আসছেন তখন তিনি ফদল এবনে আব্বাস রদি আল্লাহ আনহুকে তিনি তার পিছনে বসালেন ফাকিলা হুমা কলা তাদের দুজনে বলেছেন লামি ইয়াজলিন নবী সাল্লাম ইউলাবি হাত্তা রমিয়া জামার তাল আকাবা রাসুল ইসলাম এই যে দশম তারিখে আকাবাতে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার আগ পর্যন্ত তিনি তালবি আলাব্বাইক আল্লাহম আলাব্বাইক এটা তিনি পড়তে অব্যাহত তিনি পড়া অব্যাহত রেখেছেন এখানে আমরা যে বিষয়টি দেখি সেটা হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি শিশুদেরকে প্রতি মুহূর্তেই তিনি তার সাথে রাখতেন তাদের সাথে বিভিন্ন ধরনের আমোদ উৎসব করতেন এটা তো শিশুদের জন্য ফরজ কোনো আবাদত না কিন্তু তারপরেও শিশুদেরকে কেন তিনি নিয়ে গিয়েছেন এটি হচ্ছে শিশুদেরকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন আবাদতের একটি বিষয় দুই নম্বর হচ্ছে শিশুদেরকে তিনি তার সাথে রেখে রেখে তিনি তার যে চরিত্র এই চরিত্রের প্রভাবে তাদেরকে প্রভাবান্বিত করতে চাচ্ছেন তৃতীয়ত হচ্ছে তিনি তাদেরকে নিয়ে মাঝে মাঝে খেলতেন তাদেরকে নিয়ে মাঝে মাঝে তাদের সাথে তিনি একটা বন্ধন ভালোবাসার বন্ধন তিনি তাদের সাথে তৈরি করতেন এটি ছিল রাসুল্লাহ সাল ইসলামের ক্যারেক্টার আব্দুল আবিন সাদ্দাদ রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে বাইনামা রসুলাম ইসলাম একবার রসুল ইসলাম লোকজনকে নামাজ আদায় করছিলেন এমন সময় হোসাইন আসলো এবং তার ঘাড়ে চড়লো রসুল ইসলাম তখন সিজদারত অবস্থায় আপনি সিজদারত অবস্থায় আপনার ছেলে বা মেয়ে এসে আপনার ঘাড়ে এসে বসলো তখন ফা আতোয়াল সৈয়দ বিন্নাস লোকেরা কিন্তু তার পিছনে লম্বা কাতার অনেক লোক তিনি অনেক লম্বা সেজদা দিলেন অনেক লম্বা তো জন্য আন্ন কদ হাদাসা আমরুন তখন সাহবাইকার আমরা যারা পেছনে যারা মুসল্লি তারা মনে করলো যে নিশ্চয়ই কিছু একটা ঘটে গিয়েছে অর্থাৎ তারা একটু খারাপ আশঙ্কা করলো রাসুসলামকে তাহলে ইন্তেকাল করলেন এত লম্বা সময় তিনি কেন সেজদা দিচ্ছেন যখন তিনি তার সালাদ শেষ করলেন তখন তারা বললো কদ আতল তো সুজুদা ইয়ারসল্লাহ আপনি এত লম্বা করলেন সেজদা ইয়ারসল্লাহ এটা তো অস্বাভাবিক এত লম্বা তো আপনি সেজদা করেন কেন এত লম্বা সেজদা করলেন তখন হাত্তা জোনান্না আন্না কদ হাদাসা আমরুন এমনকি আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো দুর্ঘটনা ঘটলো নাকি তখন রাসুলাম বললেন যে না আরে ইন্না ইবনি কদ এর তাহালানি আমার আমারই যে নাতি আমার নাতি আমার ঘাড়ে চড়েছিল অতএব আমি দ্রুত সারাত শেষ করে তাকে এই খেলা থেকে তাকে বিরত রাখতে তাকে এই আনন্দ গ্রহণ থেকে তাকে বাধা দিতে আমি আমার মন চাইল না আমার মন চাইল না যে দ্রুত সালাদ শেষ করে দিয়ে তার এই যে আনন্দটি তার আনন্দটি আমি মাটি করে দেই এই আমি লম্বা সিদ্ধা করলাম যাতে সে তার এখানে বসে সে যে খেলছিল সে যে একটু আনন্দ পাচ্ছিল মজা পাচ্ছিল এটা যাতে সে পরিপূর্ণভাবে পায় প্রিয় দর্শক সুবহান আল্লাহ বিহামদি আল্লাহ রসুল সাল্লাহ লোকজনকে নিয়ে তিনি সালাদ দায় করছেন কিন্তু এই সালাতে আমরা হলে হতো বা তাকে এখানে আসতে দিতাম না তাকে শাসন করতাম হয়তো তাকে আমরা একটু মারধর করার চেষ্টা করতাম আমরা তাকে বকুনি দিতাম এরকম অনেক কিছু করতাম আমরা তাকে দ্রুত নামিয়ে দিতাম এমন অনেক কিছু করার চেষ্টা করতাম কিন্তু রাসুল্লাহ সাল আলী আসলাম তিনি একটিও করেননি বরং তিনি তার সজদারেকে লম্বা করেছেন এই সকল বিষয় থেকে আমরা দেখি রাসুসলাম শিশুদের সাথে কতটা মজা আনন্দ করেছেন এবং এইটি আমরা দেখি সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালানহম একইভাবে তারা শিশুদের সাথে তারা মজা করতেন আনন্দ করতেন তাদের সাথে হাসি তামাশা করতেন তাদেরকে নিয়ে খেলতেন তারা শিশুদেরকে শিশুদের স্থানেই রাখতেন এবং তারা কখনো কখনো তারা নিজেরা শিশুদের স্থানে তারা শিশুদের পর্যায়ে তারা নেমে আসতেন শিশুদের সাথে শিশুদের মতো করে আচরণ করতেন শিশুদের মতো করে আচরণ করে শিশুদের সাথে শিশুদের মতো করেই তারা খেলতেন এখানে আমরা কতগুলো এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি যেমন এখানে আমরা বলছি যে ইমাম দায়ালামি রহমুল্লাহ ইবনে আসাকের আবু সুফিয়ান থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন যে দাখাল তো আলা মুআবিয়া ওহুয়া মুস্তালিকুন আলা জহরি আমি মুআবিয়ার কাছে গেলাম তখন সে কিন্তু মুআবিয়া তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিঠের উপর সে অবস্থায় ছিলেন আলা সদরিহি সবিয়ুন আও সবিয়াতুন তার বুকের উপর তখন একটা বাচ্চা শিশু তখন খেলা করছিল তখন আমি তাকে বললাম আমতে আনকা ইয়া হাদা ইয়া আমির আল হ্যাঁ হে আমিরুল মমিন আপনি এই শিশুটিকে নিয়ে আপনি খেলছেন আপনার বুকের উপরে পেশাব করে দিতে পারে আপনাকে কষ্ট হইতে পারে আরও কত গুরুত্বপূর্ণ কাজ আপনার আছে আপনি তাকে দ্রুত নামিয়ে দেন তখন তিনি বললেন না কখনো নয় স্বামী তো রাসুল ইসলাম ইয়াকুরু আমি রাসুলকে বলতে শুনেছি মান কান ইয়ন সবিয়ন ফালিয়াত সব লাহু যার কোনো শিশু থাকবে সে শিশুর মতোই তার সাথে আচরণ করুক এটি রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন অতএব তার মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হচ্ছে শিশুদের সাথে শিশুদের মতো করে খেলাধুলা করা আপনি বড়র মতো করে তার সাথে আচরণ করা এটি কোনোভাবেই ঠিক নয় অমর আদি আল্লাহ তালন একটি বিখ্যাত ঘটনা এটা কংজুল উমালে ঘটনাটি বর্ণিত হয়েছে ইবনে হজরত ওমর আদি আল্লাহ তালানহু একবার তার একজন কর্মকর্তাকে তিনি স্যাক করেছিলেন অর্থাৎ তিনি তাকে বরখাস্ত করেছিলেন কারণ হচ্ছে তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন কারণ হচ্ছে তিনি দেখেছেন স্পষ্ট একটি একটি প্রমাণ যে এই কর্মকর্তা এই অফিসার তার অন্তরটা খুবই কঠিন শিশুদের সাথে তিনি খুব ভালো আচরণ করেন না শিশুদের সাথে তিনি খুবই কর্কশ আচরণ করেন অথবা শিশুদেরকে তিনি ভালোবাসেন না শিশুদেরকে তিনি ভালোবাসেন না এটাই কর্কশ আচরণ এর চেয়ে বড় কর্কশ আচরণ আর খোঁজার কোনো অর্থ নেই মোহাম্মদ ইবিন সালাম রাহেমউল্লাহ তিনি বর্ণনা করছেন যে ইস্তাহ আমাল ওমর আব্দুল খতাব রাজুরান আলা আমলিন ওমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালাহ একটি কাজে একজন কর্মকর্তা নিয়োগ দিলেন তখন একবার ওই ব্যক্তি ওমর আদি আল্লাহ তালাহুকে দেখলেন যে ইউকাব্বিল সবিয়ানলাহু তার এক সন্তানকে তিনি চুম্বন করছেন তখন সে তিনি বললেন তুকাব্বিলহু ওয়ান্তা আমির আল মোমিনিন আপনি তাকে চুম্বন করছেন অথচ আপনি আমিরুল মোমিনিন you are the king you are the empire emperor you are the leader of the Muslim community আপনি তাকে চুম্বন করছেন তখন তিনি বললেন এই লোকটি তখন বললেন লাউ কুন্তু আনা মা তুহু আমি হলে এই কাজ আমি করতাম না তখন ওমরাদি আল্লাহ তালানহু বললেন ফ্যামে জাম্বে ইনক্যানা না জা আমিন কালবিকার রাহমা আমার কি আর অপরাধ যদি আল্লাহ তোমার অন্তর থেকে ভালোবাসা কেড়ে নিয়ে যান তাহলে আমার আর কি করণীয় রয়েছে আল্লাহ তার বান্দাদের মধ্যে যারা অন্যের প্রতি ভালো প্রেমময় মমতাময় যারা ভালো অন্যকে ভালোবাসে অন্যের প্রতি অনুগ্রহ করে শুধু আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন আর আল্লাহ সুবহানুয়া তারা যে ব্যক্তি অনুগ্রহ করে না তাকে অনুগ্রহ করে না এই কথা বলার পর তারপরে ওমর আদি আল্লাহ তালানহু তাকে তার দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করলেন এবং তাকে বলেন নাস তুমি তো তোমার নিজের সন্তানকেই অনুগ্রহ করো না তোমার নিজের সন্তানের প্রতি দয়া দেখাও না তাহলে তুমি মানুষের প্রতি দয়া কিভাবে দেখাবে এই যুক্তিতে তিনি তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করলেন দায়িত্ব থেকে তিনি তাকে বহিষ্কার করলেন এই হচ্ছে প্রিয় দর্শক রাসুল্লাহ সাল আলী হোসেনের আদর্শ এবং সে আদর্শ থেকে গৃহীত পথ পদ্ধতি পরিক্রমা সাহাবাই কামরাদি আল্লাহ তালা আনহুম যিনি গ্রহণ করেছেন রাসুল্লাহ ইসলাম প্রতি মুহূর্তেই শিশুদের অন্তরগুলো ভালোবাসার খাদ্য দিয়ে পরিপূর্ণ করে দিতেন আমরা শুধুমাত্র ফিজিক্যাল অ্যাপেটাইট শুধুমাত্র শারীরিক ক্ষুদাই বোধ করি না আমাদের কিন্তু একটা মনের ক্ষুদা আছে এই মনের ক্ষুদাটা হচ্ছে অন্যের থেকে ভালোবাসা দয়া মায়া প্রেম মমতা পাওয়া সেই প্রেম মমতার কাজটি রাসুসলাম এভাবে করতেন আমরা এরপর তৃতীয় যে মূলনীতি আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুদেরকে ঢৌকন দেয়া তাদেরকে গিফট দেয়া তাদেরকে তাদেরকে বিভিন্ন সময় তাদের জন্য বিভিন্ন ধরনের তাদের জন্য বিভিন্ন ধরনের গিফট বা পুরস্কারের আইটেম তাদের জন্য কিনে নিয়ে যাওয়া মনে রাখতে হবে যে এটি শিশুদের মাঝে বিশাল বড় প্রভাব তৈরি করে রাসুল্লা সাল আলী ইসলাম মানুষের মাঝে ভালোবাসা তৈরির এত অবি এত চমৎকার এত শাশ্বত একটি চিরন্তন মূলনীতি আমাদেরকে দান করেছেন সোভান আল্লাহ বেহামদি তিনি উম্মাকে লক্ষ্য করে বলেছেন তাহাদু তাহাবু তোমরা পরস্পরকে হাদিয়া প্রদান করো উপঢৌকন পুরস্কার দাও তোমরা পরস্পরকে তোমরা গিফট দাও তাহলে তোমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধি পাবে এটি কিন্তু একটা কানুনে আম এটি কিন্তু একটি জেনারেল রুল এমন একটা রুল রসুল ইসলাম প্রদান করলেন এবং এই যে জেনারেল একটা সাধারণ আইন রাসুসলাম ঘোষণা করলেন এই আইন কিন্তু তিনি বাস্তবায়ন করলেন তার জীবনে বিশেষত শিশুদেরকে সামনে রেখে তার এই বাস্তবায়ন আরও অনেক চমৎকার হয়ে ওঠে শিশুদের অনুভূতিকে নাড়া দেয়া শিশুদেরকে দিক নির্দেশনা প্রদান করা শিশুদেরকে তাহজিব এবং তামাদ্দুন সংস্কৃতি শিক্ষা দেয়া শিশুদের অন্তরগুলোকে প্রেমময় করে দেয়া তাদের প্রতি প্রেম ভালোবাসা প্রদর্শন করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সেই কাজটি কীভাবে করেছেন আবু হোরান আদি আল্লাহ তালন বর্ণনা করছেন এবং মুসলিম হাদিসটি রেকর্ড করেছেন তার সহিতে যে আন্না রাসুল আল্লাহ সাল্লাম কানা ইউতা বি আউ্লি সামারি রাসুল আসলামের কাছে কখনো কখনো ওই ওই অঞ্চলে যে ফল হতো সর্বপ্রথম গাছের সর্বপ্রথম ফলটি রাসুল্লাহ সাল আলিয়াস্লামের জন্য নিয়ে আসা হতো কোনো গাছের কোনো ব্যক্তির গাছে ফল হয়েছে সর্বপ্রথম যে ফলটি সেটি রাসুলের জন্য তারা হাদিয়া হিসেবে নিয়ে আসতেন আনার পর রাসুল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ বারিক লাহু বারিক মেদিনাতিনা ওয়াফি সামার সিমারিনা ওয়াফি মুদ্দিনা ওয়াফি সোয়াইনা বারাকাতাম্মা বারাকা রাসুল সালাম দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাদের এই শহরের মধ্যে বরকত দান কর হে আল্লাহ তুমি আমাদের ফলগুলোর মধ্যে বরকত দান কর হে আল্লাহ তুমি আমাদের মুদ আমাদের সা মানে আমাদের যে মাপের পরিমাপের যে যে যে যন্ত্রগুলো আছে পরিমাপের যে বাটখারাগুলো আছে এগুলোর মধ্যে তুমি বরকত দান করো যাতে বেশি বেশি ওজন উঠে যাতে বেশি বেশি আমরা পাই ওজনে এবং তারপরে বলেন বারকাতে মা আবার বরকতের সাথে বরকত আরও বরকত দাও আরও বরকত দাও এবং এই দোয়া করে তারপর শ্রম সোম্মা ইউতিহি আসারা মাই হো মিনাল উইলদানে এবং এর এরপরে এখানে লোকেরা যারা উপস্থিত থাকতো তার মধ্যে সবচেয়ে ছোট শিশুর দেখে দেখে রাসুসলাম ওই ফলগুলো তাদেরকে দিয়ে দিতেন তিনি কিছু খেতেন এবং বাকি এটা তিনি অন্যদেরকে দিয়ে দিতেন সুবাহান আল্লাহ বেহামদি ইমাম মুসলিম রাহমুল্লাহ এ হাদিসটি বর্ণনা করেছেন মানে ইভেন রাসুসলামের কাছে যে উপঢুকন পুরস্কারগুলো আসতো এগুলি তিনি শিশুদের মাঝে বন্টন করে দিতেন ইমাম তবরান রহমুল্লাহ এ ইবনে ইয়াহিয়া ইবনে তলহা থেকে বর্ণনা করছেন কুন্তুমা আমি ঈসা ইবনে তলহা ফিল মসজিদ একবার আমি আমার চাচা ঈসা ইবনে তলহার সাথে মসজিদে ছিলাম এমনই সময় সেখানে আসা এবিম ইয়াজিদ প্রবেশ করলো ফাবা আসানি ইলাইহি তখন আমার কাছে এই এই যে আমার আমার যে আমার যে চাচা আমার চাচা তখন সাহেব ইবনে ইয়াজিদের কাছে আমাকে পাঠালেন এবং বলেন ইদহাব ইলা শেখ ওই লোকের ওই যে ওই যে ওই যে শেখ সেই শেখের কাছে যাও অথবা তাকে বলো যে আমার আমার চাচা ই সাহেব তলহা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনাকে বলেছেন আমাকে বলেছেন আপনাকে জিজ্ঞেস করতে আপনি কি রাসুল ইসলামের কে কখনো দেখেছেন আপনি কি তার কাছে কখনো গিয়েছেন আপনি গিয়ে আপনি কি এমন কি দেখেছেন এটি একটু আমাদের কাছে বর্ণনা করা তখন তিনি বললেন আমি গেলাম আমি গিয়ে রাসুলামকে বললাম আপনি তাকে গিয়ে বললাম সাহেব এম নিয়াজিদকে আপনি কি রাসুলকে দেখেছেন তিনি বলেন হ্যাঁ আমি বললাম আপনি তাকে কি দেখেছেন এরকম একটি ঘটনা বর্ণনা করুন তো আমাদেরকে তখন তিনি বললেন যে আমি একবার দেখেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কাছে আমি গিয়েছি এবং আমার সাথে আরও একজন মেয়ে কন্যা শিশু শিশু কন্যা আমার সাথে সেখানে গিয়েছিল হতে পারে তার বোন এবং আমরা সেখানে গিয়েছিলাম আমরা দেখলাম যে রাসুলাম খেজুর খাচ্ছেন খেজুরের একটা থোক তার সামনে সেখানে তিনি খাচ্ছেন এবং তার সাথে আরও অনেক লোকেরা আছে তারাও খাচ্ছেন রাসুল্লাহ সাল্লাম তখন এক থোক খেজুর এক থোক থেকে আমার জন্য এক মুষ্টি নিয়ে আমাকে দিলেন এবং ওই যে আমার সাথে যে কন্যা যে যে মেয়ে সন্তানটি ছিল মেয়ে শিশু ছিল তাকেও রসুলাম এক মুষ্টি দিলেন এবং ওয়ামাসাহা আলা রু সিনা এবং আমাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিলেন রাসুল্লাহাম উপটেও করে যে পুরস্কার তার কাছে যে গিফট এসেছিল এই গিফট তিনি নিজে একা গ্রহণ করেনি এই শিশুরা তার কাছে আসার পর শিশুদেরকেও রাসুল্লাহ সাল্লাহাম প্রদান করলেন ইবনে আবিদুনিয়া হাসান অথবা জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তার থেকে আদেশটি বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সাথে জোহর কি আসরের সালাদ আদায় করছিলাম যখন তিনি সালাম সালাদ শেষ করে তিনি সালাম দিলেন অর্থাৎ সালামের মাধ্যমে সালাদ শেষ করলেন তখন তিনি আমাদেরকে বলেন যে তোমরা তোমাদের জায়গায় বসো তার কাছে কিছু মিষ্টি অথবা হালুয়া তার কাছে নিয়ে আসা হলো এবং তিনি হালুয়াগুলোকে এবার প্রত্যেকেরই প্রদান করলেন তিনি আমাকে তিনবার দিলেন যাতে আমি সেখান থেকে হালুয়া খেতে পারি তিনবার জাবের ইবনে আবদুল্লাহ ছোট শিশুকে তিনি তিনবার দিলেন অন্যদিকে একবার একবার করে দিলেন কিন্তু এই শিশুকে রাসুলাম তিনবার প্রদান করলেন এইভাবে রাসুল্লাহ সাল্লাম শিশুদেরকে উপঢৌকন পুরস্কার ইত্যাদির ক্ষেত্রে তিনি প্রাধান্য দিতেন এর আগে আমরা একবার হাদিস উল্লেখ করেছি যে রাসুল আসলামের সাথে আফদালাবিন আব্বাস অথবা আবদুল্লাবিন আব্বাস আদি আল্লাহ ছিলেন সেখানে রাসুল জন্য দুধ গিফট আনা হলো তিনি খেয়ে বাকিটা তিনি প্রদান করলেন এবং তিনি আগে তিনি দিলেন হচ্ছে এই শিশুকে তার পাশে ডান পাশে বসা শিশুকে রাসুল্লাহ সাল্লাহামের কাছে একবার আয়সাল দিল বর্ণনা করছেন আবু দাউদ হাদিসটি রেকর্ড করেছে যে রাসুল্লাহ সাল্লাহামের কাছে একবার নাজ্জাসী তৎকালীন সেনিয়র যিনি সম্রাট ছিলেন তার কাছ থেকে কিছু উপঢুকন আসলো তম্মদে একটি একটি স্বর্ণের আংটি ছিল আরও কিছু জিনিস ছিল সেখানে রাসুল্লাহ সাল্লাহম তখন একটি একটি লাঠি নিয়ে তারপরে লাঠির মাথা দিয়ে তিনি ওই যে স্বর্ণের যে আংটি ওই আংটিটি একটু তিনি এভাবে নাড়াচ্ছেন সেই দিক থেকে অন্যদিকে ফিরে তিনি ওটাকে নাড়াচ্ছেন এবং তারপরে তিনি তার নাতনি তার নাতনি কে তিনি ডাকলেন উমামাকে তিনি বা ডাকলেন এবং উমামাকে ডেকে তিনি বললেন তাহাল্লি বেহাদা ইয়া বোনাইয়া হে আমার নাতনি এটি এবার তুমি নাও এটি তোমার অলঙ্কার এটি দিয়ে তুমি এবার তোমার নিজকে অলঙ্কার হিসেবে তোমার নিজের অলঙ্কার হিসেবে ব্যবহার করো এইভাবে ইসলামের কাছে কোনো গিফট আসলে তিনি এভাবে গিফটগুলো বন্টন করে দিতেন এইটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম শিশুদেরকে গিফট দেওয়ার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ হাসানের পলিসি এইভাবে তিনি শিশুদের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতেন এভাবে শিশুদের সাথে তিনি একটা ইমোশনাল বন্ডিং তৈরি করতেন এভাবে শিশুদের সাথে তিনি আবেগপূর্ণ সম্পর্ক আবেগপূর্ণ বন্ধন তৈরি করতেন এভাবে শিশুদের অন্তরে তিনি ঢুকে যেতেন শিশুদেরকে তার মতান্তরের সাথে তিনি যুক্ত করতেন আপনি কি ভেবে দেখেছেন কখনো এই যেই শিশুদেরকে রাসুলাম এরকম উপঢৌকন এরকম উপহার এরকম পুরস্কার দিয়েছেন তারা কি কখন রসুলকে ভুলবে কখনো নয় আপনিও শিশুদের সাথে এরকম একটি সম্পর্ক একটা মনোগত একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক প্লিজ তাদের সাথে তৈরি করুন যদি তাদেরকে আপনি সৎ পথে পরিচালিত করতে হয় যদি তাদের উপর আপনার প্রভাব আপনি বিস্তার করতে হয় আল্লাহ সুবহান ও আমাদেরকে এগুলো বুঝে আমাদের শিশু এবং অন্য সকল শিশুদের সাথে সম্পর্ক রক্ষা করে তাদের আল্লাহর দিনের প্রতি প্রতিষ্ঠিত রেখে তাদেরকে ইসলামী ব্যক্তিত্বে তৈরি করার তৌফিক দান করুন এই কথা বলে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এই বিষয়ে আরও কিছু মৌলিক বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা মাইন্দি ওয়ালাহ আলম আহমদুল্লাহ ওসল্লাহ সুবহান আলাহ আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত